বাংলা মানবতা সমাধান বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ সঈদুল মুরসলী নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন আম্মাবাদ ফাউজবিল্লাহ মিনশানরজিম ওকাদা রব্বুক আল্লাহ তাবুদু ইয়াহু আবিল ওয়ালিদাইন এহসানা আল্লাহ ফাকরবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরবুল আলমিন এক একক সালাত সালাম নাজিলুক আমাদের নবী সাল্লাহ আলী সাল্লামের ওপর সম্মানিত ভাতৃমণ্ডলী তৌহিদ সম্পর্কে আপনাদের সামনে আমি কিছু কথা পেশ করতে চাই তার প্রথম বিষয় হবে তৌহিদ আল্লাহ পাক রব্বুল আলমিনের এমন একটি হক যে হক যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ওপর আমাদেরও একটি হক রেখেছে নিজের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার হক আমাদের ওপর আমরা তার সৃষ্টি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকাদ কার্রামনা বানী আদম আদম সন্তানকে আমি সম্মানিত করেছি আদম সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলমী সম্মানিত যখন করেছেন তাহলে তাদের ওপর আল্লাহ পাক রব্বুল আলমীর হক রয়েছে আমরা পার্থিব ক্ষেত্রে যদি কারো এহসান আমাদের ওপর থাকে কারো যদি অবদান থাকে তাহলে আমরা সারা জীবন ভুলি না এবং তার জন্য মনে করি যে আমাদের কিছু করণীয় আছে আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে সৃষ্টি করলেন কোনো পশু পাখি করে নয় আর নিকৃষ্ট কোনো জীব করে নয় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি সেরা করে সম্মানিত করে সৃষ্টি করলেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিনের হক রয়েছে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন এসব নিয়ামতের আমরা কি সুক্রিয়া আদায় করি যদি একটি কারো এহসান অবদান আপনার উপর থাকে তাহলে তার আপনি গুণ গিয়ে থাকেন নুন খেয়ে আপনি গুণ গিয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত নিয়ামত মহান আল্লাহ ইরশাদ করেছেন অমা বেকুম নেমাতিন ফামিন আল্লাহ তোমাদের কাছে যা কিছু নিয়ামত রয়েছে অর্থাৎ তোমাদের শরীরে থাক তোমাদের ঘরে থাক তোমাদের বাইরে থাক যা কিছু তোমাদের কাছে আছে যেগুলি তোমরা ভোগ করছো মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল অসংখ্য নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন সুস্থতার আল্লাহ নিয়ামত দিয়েছেন দৃষ্টিশক্তির আল্লাহ পাক রব্বুল নিয়ামত দিয়েছেন শ্রবণ শক্তির আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন বাক শক্তির আল্লাহ পাক রব্বুল আলমিন নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক চিন্তা করার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য নিয়ামত রয়েছে চলার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন ধরার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এছাড়াও অসংখ্য নিয়ামত দিয়েছেন মহান আল্লাহ কোরআন করিমে আরও ইরশাদ করেছেন যে ওয়াইন তাউদ্দু নেমত আল্লাহ তুহসুহা তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলম নিয়ামতকে গণনা করতে যাও তাহলে গণনা করে শেষ করতে পারবে না এত অসংখ্য নিয়ম দিয়েছে যা কিছুই তোমাদের কাছে রয়েছে ফামিন আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফাকর বলেছেন হমা বিকুমিন ফামিন আল্লাহ যা কিছু তোমাদের কাছে রয়েছে তা আল্লাহ ফাকরাবুল আলমিনের পক্ষ থেকে এই নিয়ামতের সুক্রিয়া প্রথম সুক্রিয়া হচ্ছে আল্লাহ পাককে এক ও একক মনে করা এই কোরআনে করিম তৌহিদ নিয়ে নাজেল হয়েছে কোরআনে করিমে তৌহিদের কথা রয়েছে এবং তৌহিদ যারা মেনেছে তাদেরকে আল্লাহ পাক কিভাবে সম্মানিত করেছেন তার কথা রয়েছে তৌহিদকে যারা অস্বীকার করেছে তাদের কি অশুভ পরিণাম হয়েছে তার কথা কোরআনে কেরিমে রয়েছে এই জন্য আল্লাহ পাক রব্বুল্লাহ ঘটনাবলী বর্ণনা করেছেন কোরআনে কেরিমের ঘটনাবলী এছাড়া অন্য কোনো ঘটনাবলী নেই তৌহিদ যারা মেনেছে তাদের কি আল্লাহ পাক কেমন করে ইজ্জত দান করেছেন যারা অস্বীকার করেছে তাদেরকে আল্লাহ পাক কেমন করে লাঞ্ছিত অপদস্থ করেছেন তৌহিদের দাবি যে রয়েছে যে আপনি যদি সত্যি তৌহিদি মুসলিম হন আপনি যদি আল্লাহর একত্রে বিশ্বাসী হন তাহলে এই তৌহিদের দাবি হচ্ছে তার আনুগত্য করা তার এবাদতবন্দি করা তার নবীর অনুসরণ করা এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যেসব এবাদত বন্দীগী চেয়েছেন তার বাস্তবায়ন করা সে বাচনিক এবাদত হোক আর দৈহিক এবাদত হোক আর্থিক এবাদত হোক এসব কথাই কোরআনিকিমে রয়েছে যা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনিকে উল্লেখ করেছেন তৌহিদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন নাম এবং গুণাবলী রয়েছে যেগুলি কোরআন করিম আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ যে আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তা আমরা কোরআন করিম থেকে জানতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণাবলী রয়েছে সুন্দর সেগুলি আমরা জানতে পারি এই তৌহিদ নিয়ে কোরআনে করিম নাজিল হয়েছে তৌহিদ আল্লাহ পাক রব্বুল আলমিনের হক বলছিলাম নবী করিম সাল্লাহ আলী মেরে একটি হাদিস রয়েছে যে মহাজবিন জবাল রাজি আল্লাহ তালাহ বর্ণনা করছেন কুন্ত রদিফান নবী সাল্লাহ আলী আল্লাহ হেমারিন ইউকাল্লাহ ওফাইর আমি নবী করিম সাল্লাহ সাল্লামের সেই গাধার পিঠে চড়েছিলাম যে গাধার নাম ছিল ওফাইর মহাজমিন জবাল রাজি আল্লাহ তালাহকে জিজ্ঞাসা করলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যে মাজ আতাদির মাহাকুল্লাহ আলা ইবাদহি ও মাহাকুল ইবাদে আল্লাহ তুমি কি জানো যে আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দার ওপর কি অধিকার রয়েছে কি প্রাপ্য রয়েছে বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলমীর কি প্রাপ্য রয়েছে বান্দার ওপর আল্লাহ পাক রব্বুল আলমীর কি হক রয়েছে তুমি জানো কি এবং এটা জানো কি যে বান্দারও আল্লাহর ওপর হক রয়েছে তা জানো কি নবী করিম সাল্লা সাল্লামের জিজ্ঞাসার উত্তরে মহাজিবিন জবাল রাজি আল্লাহ তালাহ বললেন যে আল্লাহ ও রসুল আলম আল্লাহ এবং তার রসুল অধিক জ্ঞানী নবী করিম সাল্লামের জীবদ্দশাই সাহাবাই কেরামগণকে কোনো কথা জিজ্ঞাসা করা হলে উত্তর যদি না জানা থাকতো তাহলে বলতেন আল্লাহ এবং তার রাসুল বেশি জানেন ভালো জানেন কিন্তু নবী করিম সাল্লামের তিরোধানের পরে সালাফে গণ সাহাবাই কেরাম তাবিন তাবা তাবিন আইম্মাই কেরাম তারা আল্লাহ ওয়ারাসুল আলাম বলতেন না বলতেন আল্লাহ আলাম এর বাস্তব প্রমাণ হচ্ছে তফসিরের কিতাবাদিতে আপনি দেখুন বিচ্ছিন্ন যে অক্ষরগুলি সুরার শুরুতে রয়েছে যেমন আলিফুল্লাহ মিম রয়েছে আলিফ লাম রা রয়েছে কাফ রয়েছে এগুলির তফসির আপনি তফসির জালালাইন দেখতে পারেন আপনি তফসির ইবনে কাজির দেখতে পারেন যে কোনো তফসির কিতাব তাতে তফসির কারগন লিখেছেন আহলে সুন্নাতুল জামাতের যে আল্লাহ আলাম বে মুরাদেহি আলিক আল্লাহ পাক রব্বুল আলমিন এর উদ্দেশ্য ভালো জানেন নবী করিম সাল্লাম বললেন হাকুল্লাহ আলাল এবাদ ওয়ালা বান্দার ওপর আল্লাহ পাকের হক হচ্ছে প্রাপ্য হচ্ছে যে একমাত্র তাহার এবাদত বন্দী করবে এটি হচ্ছে ইতিবাচক হ্যাঁ এবাদত বন্দী করতে হবে ওয়ালা ইউশরেকু বেহিসাহে এবং তার সাথে কোনো কিছুকে শরিক করবে না তাহলে এমন হইতে হবে যাতে দুটো গুণ থাকে তাহলে তহিদ প্রতিষ্ঠা হবে আল্লাহ পাকের এবাদত বন্দী করবে ইতিবাচক গুণ হইতে হবে তাহলে আল্লাহ পাক যেসব এবাদত বন্দীকে দিয়েছেন যেমন পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে মাহের রমজানের সিয়াম তা পালন করতে হবে জাকাত দিতে হবে নিয়মিত জীবনে কমপক্ষে একবার হজ করতে হবে যাকে আল্লাহ ফাক তৌফিক দিয়েছেন এছাড়া আল্লাহ ফাক রব্বুল আলমিনের সমস্ত আদেশ নিষেধ মেনে চলতে হবে এগুলি হচ্ছে ইতিবাচক নেতিবাচক হচ্ছে ওয়ালায়ুশরেকু বেহিসাইয়া আল্লাহ পাকের সাথে কোনো কিছুকে শরিক না করে তাহলে শির থেকেও বেঁচে থাকতে হবে এবং তার সাথে সাথে যেগুলি নিষিদ্ধ কাজ হারাম কাজ যেগুলি গুনহার কাজ সেগুলি থেকে বেঁচে থাকতে হবে এর নাম হচ্ছে তৌহিদ তাহলে ইতিবাচক থাকতে হবে নেতিবাচক থাকতে হবে সুতরাং কোনো ব্যক্তি যদি এমন হয় যে যেই ব্যক্তি আল্লাহ পাকের এবাদত বন্দেগি করে না শিরকও করে না শির করে না কিন্তু আল্লাহ পাকের বন্দি করে না সলাত আদি করে না তাহলে সেই ব্যক্তির মধ্যে নেগেটিভ আছে না আছে কিন্তু হ্যাঁ নেই এবাদবন্দিগি নেই সুতরাং এটা কাজে আসবে না এই তৌহিদ কাজে আসবে না এইরকমই যদি এর বিপরীত কেউ বন্দিগি করে এবং তার সাথে সাথে শির্ক করে তা তার মধ্যে পজিটিভ তো আছে হ্যাঁ আছে কিন্তু না নেই নাটাও করে ফেলে যেটা নিষেধ করেছে আল্লাহ ফাকরবুল আলমিন হারাম করেছেন শিরকে চরম অপরাধ বলে সবচেয়ে বড় অপরাধ বলে আখ্যায়িত করেছেন সেটাও করে ফেলে তাহলে তার তৌহিদ প্রতিষ্ঠা হলো না তারপরে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন যে বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের এই হক আদেই করে একমাত্র আল্লাহ পাকের এবাদবন্দি করে এবং তার সাথে শির্ক না করে তাহলে হাক্কুল এবাদে আল্লাহ বান্দার হক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমের প্রতি যে হকের আল্লাহ পাক ওয়াদা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে হক আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে অনুগ্রহ তার রহমত তা হচ্ছে আল্লাহ ইয়াজেবা মাল্লা ইউশরিক বেহিসাইয়া যেই ব্যক্তি আল্লাহ পাকের সাথে কোনো কিছুকে শরিক করবে না তৌহিদকে প্রতিষ্ঠা করবে ইতিবাচক করবে আল্লাহ পাকের ইবাদবন্দি করবে এবং আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার বানাবে না তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন শাস্তি দেবেন না আল্লাহ পাক শাস্তি দেবেন না তাকে নবী করিম সাল্লাহ সাল্লামের এই হাদিস বুখারি মুসলিমের মুত্তাফাক আলী হাদিস আর একটি হাদিস সহি তো রয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেছেন ওবাদ আবিন সামিদ রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত বলছেন মন শাহেদ আল্লাহ ইলাহ ইল্লাহ ওয়াহদাহুল্লা শরিক আলাহু ওয়ান্না মোহাম্মদন আব্দুহু ওয়ারাসুলহু ওয়ান্না ইসা আবদুল্লাহ ওয়ারাসুলহু ওয়া কালিমাতুহু আলকাহা এলা মারিয়ামা ওয়া রুহম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান্নারু হাক্কুন আদখালাহুল্লাহুল জান্না আলা মা কানা মিনাল আমাল নবী করিম সাল্লাহ আলী এরশাদ করেছেন যেই ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে তাহলে আমি যে একটি আলোচনায় বলেছি যে তৌহিদ যেমন বিশ্বাস করতে হবে তেমনি সাক্ষ্য প্রদান করতে হবে স্বীকৃতি দিতে হবে নবী করিম সাহেব এই হাদিসে বলছেন মান শাহেদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ যে ব্যক্তি সাক্ষী দেবে অন্তরের সাক্ষীর সাথে সাথে কথার দ্বারা সাক্ষী দেবে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই আল্লাহ এলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই ওয়াহদাহ যিনি এক ও একক লাশারিক আল্লাহ যার কোনো অংশীদার নেই পার্টনার নেই এবং তার সাথে সাথে বলল যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর বান্দা আব্দহু ওয়ারসুলহ এবং তার সাথে সাথে যদি সাক্ষী দান করে যে ঈসা আলি সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল আল্লাহর পুত্র না সন্তান না যেমন খ্রিস্টানরা বলে বিভ্রান্ত হয়েছে পথভ্রষ্ট হয়েছে আল্লাহর বান্দা এবং রসুল সান অফ গড না বরং স্লেভ অফ গড এই বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দা এবং রসুল এবং তার সাথে সাথে আল্লাহ পাকের কথার আদেশে ভিত্তিতে তিনি আদেশে সৃষ্টি হয়েছেন যে উপায় স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে মানব জাতি সৃষ্টি হয়েছে সেইভাবে না বরং আল্লাহ পাকের আদেশ সৃষ্টি হয়েছেন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি স্পেশাল রোহ এবং তার সাথে সাথে জান্নাতকে যদি সত্য বলে বিশ্বাস করে জাহান্নামকে সত্য বলে বিশ্বাস করে তাহলে আদখালাহুল্লাহুল জান্না জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলমিন দাখিল করবেন যে কোনো আমল থাক না কেন আমল যে অবস্থায় থাক না কেন আল্লাহ ফাকরাবুল আলমিন জান্নাত দেবেন এখানে আমি কিছুক্ষণ আপনাদেরকে বিরতি দিচ্ছি আবার ইনশা আল্লাহ তালা এই বিষয়ের দিকে ফিরে আসছি দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় name is Farid Zakir Naik. I am Zikra Naik. My name is Rushta Naik. You are the best of people, evolved for mankind, in telling what they like, and forbidding what they love, and believing in Allah. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله body, my prayer, my sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world. দেখুন চমৎকার শিশুরা কাল সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ করো জান্নাত যাবার কি উপায় তাহাজুদ পড়ে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা মাতাকে উপেক্ষা করে সবচেয়ে বড় গুণা গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা কোনো দিবস পালন হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় তহিদ সম্পর্কে আলোচনা করছিলাম যে তৌহিদ যদি ঠিক থাকে তাহলে আমাদের দুনিয়াও ঠিক থাকবে এবং আখেরাতও ঠিক থাকবে ইহকালেও আল্লাহ আমাদের সুখী করবেন পরকালেও সুখী করবেন পরকাল সম্পর্কে বলছিলাম যে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে পরকালে জান্নাত দেবেন যা হচ্ছে আমাদের গন্তব্যস্থান এ সম্পর্কে আরও একটি হাদিস পেশ করি নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম এরশাদ করেছেন মানমা তাওয়াহ ইল্লাহ দাখালাল জান্না যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করলো যে সে অন্তর থেকে জানে অন্তর থেকে বিশ্বাস করে জানে এবং এই জানাকে বিশ্বাস করে যে লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ ফাকরবুল আলমিন এই তৌহিদের এত ফল রেখেছেন যে তৌহিদ থাকলে জান্নাত পাবে পক্ষান্তরে এই তৌহিদ যদি না থাকে তাহলে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে কোরআন করিম মহান আল্লাহ ইরশাদ করেছেন সুরায় মায়েদাই ইন্নাহু মৈয়ুশরিক বিল্লাহ ফকাদ আল্লাহ আলিহিল জান্না নিশ্চয় জেনে রাখো যে যেই ব্যক্তি আল্লাহর সাথে শির্ক করবে মানে তৌহিদকে হারিয়ে দেবে তৌহিদের বিপরীত বিষয় হচ্ছে শির্ক যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশী বানাবে ফাকাদ হরম আল্লাহ আলিহিল জান্না তার জন্য আল্লাহ পাক আলমিন জান্নাতকে হারাম করে দেবেন জান্নাতে কখনো যেতে পারবে না ওয়ামা ওয়াহন্নার তাহলে যাবে সে কোথায় তার স্থান হচ্ছে জাহান্নাম তার স্থান হচ্ছে জাহান্নামের আগুন অমাল ইউজালমিন আমিন আনসার এবং এই রকম জালেম জালা শির্ক করা জালেম তহিদ হারিয়ে দেওয়া জালেম তাদের কোনো সাহায্যকারী হবে না অর্থাৎ তাদের জন্য কেউ সুপারিশ করার অনুমতি পাবে না তাদের জন্য কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহ ফাকরাবুল আলমিন অনুমতি ছাড়া সুপারিশ হবে না এবং আল্লাহ ফাকরাবুল আলমিন সুপারিশ করার অনুমতি দিবেন একমাত্র সেই সব মানুষের জন্য যারা আল্লাহর একত্রে বিশ্বাসী হয়েছে যারা আল্লাহর একত্রের স্বীকৃতি দান করেছে যারা আল্লাহর একত্রের বাস্তবায়ন করেছে তৌহিদ সম্পর্কে আরেকটি বিষয় আপনাদেরকে বলবো যে তৌহিদ এমন একটি বিষয় যে যেই বিষয় এর ওপর প্রত্যেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীতে সৃষ্টি করে থাকেন চিন্তা করে দেখুন তৌহিদের ওপর মানুষ পৃথিবীতে আসে তারপরে তার প্রকৃতিতে বিকৃতি ঘটে কোরআন করিম মহান আল্লাহ ইরশাদ করেছেন ফিতরাত আল্লাহিল্লাতি নাস আলিহা ফিতরাত আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রকৃতি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টি আল্লাতি নাস আলিহা যার প্রতি আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন তাহলে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেই ফিতরাতের উপর সৃষ্টি করেছেন সেটি ফিতরাত আল্লাহ বই আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন এই ফিতরাত হচ্ছে এই প্রকৃতি হচ্ছে ইসলামের প্রকৃতি ইসলামের প্রকৃতি ইমানের প্রকৃতি আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে তার বিধানের সামনে আত্মসমর্পণ করার প্রকৃতি যার উপর আল্লাহ পাক আলমিন মানুষকে সৃষ্টি করেছেন পিয়ানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন যে কুল্লু মৌলুদ্দিন ইউলাদু আলাল ফিতরা সহি বুখারিতে হাদিস রয়েছে কুল্লু মৌলুদ্দিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেক নবজাত শিশু পৃথিবীতে জন্মায় আলাল ফিতরা প্রকৃতির ওপর কোন প্রকৃতি ফিতরাত আল্লাহ যেই ফিতরাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর ফিতরাত অর্থাৎ ইমান ইসলামের ওপর ভাষ্যকারগণ বলেছেন হাদিসের যে ফিতরাত মানে ফিতরাতুল ইসলাম ইসলাম এবং ইমান আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ইমান আল্লাহর একত্ব আল্লাহ ফাকরবুল আলমী অনুগত হব এর প্রতি মানুষকে সৃষ্টি করেছেন কুল্ল মৌলুদ্দিন ইউলদ আলাল ফিতরা তারপরে এই ফিতরাতের ওপর থাকে যতদিন শিশু থাকে তার ওপরেই থাকে তার প্রকৃতিতে আল্লাহর একত্বই মজবুত হয়ে রয়েছে কিন্তু তারপরে ধীরে ধীরে যখন বড় হতে থাকি যখন লোকজনের কথা বুঝতে শিখে যখন আত্মীয় স্বজনদের কথা বুঝতে শিখে বাবা মায়ের কথা বুঝতে পারে তখন তাদের কথাই তার প্রকৃতিতে বিকৃতি ঘটে নবী করিম সাল্লাম সুতরাং এহসাদ করছেন তারপরে তার মাতা পিতা ইহুদি হলে তাকে ইহুদি বানিয়ে দেয় তাকে আর তৌহিদবাদী মমিন মুসলিম থাকতে দেয় না যার ওপর তার জন্ম হয়েছিল আয়োনা নেহি অথবা তাকে খ্রিস্টান বানিয়ে দেয় আয়োমাজ্জেসানহি অথবা তাকে অগ্নি পূজক বানিয়ে দেয় কিন্তু যতদিন পর্যন্ত সেই লোকজনের কথা বুঝতো না আত্মীয় স্বজনের কথা বুঝতো না বাবা মায়ের কথা বুঝতো না ততদিন পর্যন্ত সে এ তহিদের ফিতরাতের ওপর ছিল এই জন্য এই জন্মগত ইসলাম যেসব ভাইরা পেয়েছেন এই ইসলাম কতদিন চলবে যতদিন আপনি নাবালক অবস্থায় আছেন সাবালক হলে আপনাকে এখন এই জন্মগত জন্মসূত্রে যে ইসলাম পেয়েছেন সেই ইসলাম আপনার আর কাজে আসবে না তখন আপনাকে বাছাই করে নিতে হবে সেই ইসলামকে সেই তৌহিদের ইসলামকে আল্লাহর একত্বকে বাছাই করে নিতে হবে সে তৌহিদকে আপনি যখন গ্রহণ করবেন অন্তর থেকে জবানে যখন সেই আল্লাহর একত্বের স্বীকৃতি দান করবেন যখন আপনি এর থাকবেন অটল এবং এর বাস্তবায়ন করবেন তখন আপনি মমিন মুসলিম হতে পারবেন কারণ আমরা অনেকে আছি যে জন্মসূত্রে মুসলিম হওয়াকে যথেষ্ট মনে করি না যতদিন নাবালক অবস্থা আছেন ততদিন তো আপনার জন্য যথেষ্ট কিন্তু যেই আপনি সাবালক হতে যাবেন তেমনি আপনাকে এখন চয়েস করতে হবে চয়েস হয়ে মুসলিম হইতে হবে তৌহিদকে চয়েস করতে হবে তৌহিদ যদি না থাকে তাহলে জান্নাতকে আমরা হারিয়ে দেব পরকালে আর যদি তৌহিদ না থাকে তাহলে আমরা জাহান নামে লাঞ্ছিত অবদস্ত হয়ে নিক্ষিপ্ত হব সুতরাং এই তৌহিদ সম্পর্কে আমাদেরকে জ্ঞান হাসিল করতে হবে এবং তৌহিদকে জ্ঞান হাসিল করার পরে সঠিকভাবে বিশ্বাস করতে হবে এবং তৌহিদের স্বীকৃতি দিয়ে তার প্রতি আমল করতে হবে বাস্তবায়ন করতে হবে তৌহিদের পরিপন্থী বিষয় হচ্ছে শির্ক বলছিলাম যে এই তৌহিদ নষ্ট যেসব জিনিসে করে সেসব জিনিস থেকে তৌহিদকে বাঁচাতে হবে আমরা আমাদের দেশের মানুষরা যদি তাদেরকে জিজ্ঞাসা করেন উজুর কথা যে উজু কিসে ভঙ্গ হয় উজু কিসে নষ্ট হয় সাধারণ মানুষ এমন কি মহিলা মানুষও বলতে পারবে যে এই কারণগুলিতে বিভিন্ন কারণে উজু নষ্ট হয়ে যা বলে দিতে পারে কারণ এইগুলি গুরুত্ব সহকারে শিক্ষা দেওয়া হয় বা শেখা হয় নিজেরাও শেখে অন্যরাও শেখায় বড়রাও শেখায় যদি জিজ্ঞাসা করা হয় নামাজ কি করলে নষ্ট হয় কথা বললে নামাজ নষ্ট হয় বেশি নড়াচড়া করলে নামাজ নষ্ট হয় তো নামাজ নষ্ট হওয়ার যেসব কারণ রয়েছে সেগুলি আমাদের লোকদের জানা আছে উপমহাদেশের মুসলিমদের বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলিমদের জানা রয়েছে কিন্তু যদি জিজ্ঞাসা করেন যে তৌহিদ কিসে নষ্ট হয় ইমান কিসে ভঙ্গ হয়ে যায় ইসলাম কিসে নষ্ট হয়ে যায় সে সম্পর্কে কোনো জ্ঞান নেই কারণ এই জ্ঞান আমাদেরকে দেওয়া হয় না তৌহিদ নষ্ট হয় তৌহিদের বিপরীত বিষয় শির্ক তৌহিদ মানে একত্ব আর শির্ক মানে বহুত্ব যদি বহুত্ববাদ চলে আসে একের জায়গায় দুই চলে আসে তিন চলে আসে তার বেশি চলে আসে তাহলে সেই তহিদ ধ্বংস হয়ে যায় তারপরে কোনো কাজ কোনো আমল কবুল হবে না তহিদ যদি না থাকে তাহলে দুনিয়াতে যতই ভালো কাজ করেন না কেন পৃথিবীতে আপনি অনেক ভালো কাজ করেছেন জনকল্যাণমূলক কাজ করেছেন আপনার এবাদত বন্দেগি তহিদবিহীন ছাড়া আপনি জনকল্যাণমূলক কাজ করেছেন আজকে অনেকেই তহিদবিহীন অবস্থায় জনকল্যাণমূলক কাজও করে আর অনেক ভালো কাজ করে আল্লাহর হকের ক্ষেত্রেও হয়তো করে সে অথবা সে যদি ধার্মিক নাও হয় তাহলে দুনিয়াবি কিছু পার্থিব কাজ করে কিন্তু বিহীন করে এগুলি কোনো কাজে আসবে না কোরআন কারি মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াকাদিম না ইলা মা আমিলুমিন আমালিন ফাজা আল্লাহ হাবা আমানসুরা আমি ওই মুশরেক যারা বহুত্ববাদী তাদের আমলের উদ্দেশ্য করব এবং যা কিছু তারা আমল করেছিল সেই আমলগুলিকে আমি নিশ্চিন্ন করে ছিন্ন ভিন্ন করে উড়িয়ে দেবো সেগুলি কোনো কাজে আসবে না আল্লাহ ফাকরবুল আলম কোরআন কেমন নূরে আরও এরশাদ করেছেন ওল্লাজিনা কাফারু আম আলহম সারাব যারা তৌহিদের সাথে কুফুরি করেছে আল্লাহর একত্বকে বিশ্বাস করেনি তার স্বীকৃতি দান করেনি তার বাস্তবায়ন করেনি বরং কুফুরি করেছে অস্বীকার করেছে অথবা শির করেছে আমাল কা সারাব তাদের আমলগুলি কাজগুলি মরিচিকার মতো সারাব আর নদীর কিনারায় যে বালি দেখা যায় রৌদ্রের সময় তক্ত বালিগুলি চকচক চক করে আর মনে হয় যে কত সুন্দর যে পানি আর সেখানে গেলে পানি পান করতে পাবো আল্লাহ পাক বলছেন যে তাদের আমলগুলি মরিচিকার মতো তারা দেখবে কেমতের দিনে পরকালে আমাল হমকা সারাবি বেকিয়াতিন খোলা ময়দানে ইয়াহাসা ইয়াহাসাবহুজাম আনুমা পিপাসিত ব্যক্তি এই মরিচিকা দেখলে পানি মনে করে যখন সেখানে আসে তখন কিছুই পায় না সেখানে বালি ছাড়া আর পানি পায় না ওই রকমই আমলগুলি দেখে দৌড় দিয়ে আসবে যে এই আমলের কিছু পারিতোষিক পাবো কিছু ফল পাবো কিন্তু সেই ফল পাবে না বরং ওয়াজাদ আল্লাহ এন্দাহ সেখানে আল্লাহ ফাকরাবুল আলমিনকে পাবে এবং আল্লাহ ফাকর ফাহ হিসাবা আল্লাহ ফাকরাবুল আলমিন তার পুরো হিসাব পাই পাই করে বুঝিয়ে দেবেন এবং আল্লাহ ফাকরাবুল আলমিন আর কিছুই দেবেন না পরকালে যারা পৃথিবীতে ভালো কাজ কিছু করেছে তৌহিদবিহীন অবস্থায় শির্ক অবস্থায় আল্লাহ পাক তাদের আমলকে নষ্ট করবেন না এই জন্য পৃথিবীতে তাদেরকে কিছু মান সম্মান দিয়ে দিবেন নেতৃত্ব দিয়ে দিবেন ধন সম্পদ দিয়ে দিবেন সচ্ছলতা দিয়ে দিবেন পারিবারিক সুখ দিবেন মানসিক হয়তো কিছু সুখ দৈহিক সুখ দেবেন ভোগবিলাসের উপায় উপকরণ দেবেন কিন্তু পরকালে কিছুই দেবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করিমে এই মর্মে বহু আয়াত রয়েছে এরশাদ করেছেন ফালা নকিমুল্লাহম ইয়মাল কেয়ামতে ওয়াজনা যারা শির্কের অবস্থায় মারা যাবে যারা তৌহিদবিহীন অবস্থায় মারা যাবে আল্লাহর একত্বকে বাদ দিয়ে বহুত্ব বাদী হয়ে মারা যাবে তাদের জন্য কিয়ামতের দিনে আমি দাঁড়ি পাল্লাই কায়েম করব না তাদের কোনো আমলের কর্মের ওজন হবে না পৃথিবীতে তাদের দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ ফকরাবুল আলমিন আরও কোরআন কেরিমে এরশাদ করেছেন কানাতুল যারা ইমান ঠিক করলো অর্থাৎ তৌহিদ তাদের ঠিক থাকলো এবং নেক আমল করলো তাদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন জান্নাত দেবেন কিন্তু যারা কুফুরি করে মারা যাবে তারা আখেরাতে কিছুই পাবে না তৌহিদ সম্পর্কে বলছিলাম যে তৌহিদ এমন একটি বিষয় যেই বিষয়টি সম্পর্কে আল্লাহ ফাকরাবুল্লা আলমিন প্রথম কালকে আমাদের জিজ্ঞাসা করবেন এবং হাসরের মাঠেও সেখানে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে আল্লাহ এই তহিদকে আমাদের অন্তর থেকে বিশ্বাস করা তার প্রতিষ্ঠার যেন তৌফিক দান করেন আল্লাহ এই তহিদের ওপর আমাদের যেন মৃত্যু দান করেন আল্লাহ মজাল আখের কালামিনা ইন্দাল মৌতিল্লা ইলাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ফকরবুল্লাম যেন আমাদেরকে এর ওপরই রাখেন এবং এর ওপরে আমাদেরকে মৃত্যু দান করেন ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়াল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 BIC code I BO BGB বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV মানবতার সমাধান যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন সম্পদ নিয়ে পরীক্ষা যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়